সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রেখে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমীর কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত মাতা পিতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্যে সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের কোল ভরে দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন উচ্চশিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে আল্লাহ তাদেরকে সেই নেক তৌফিক দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ওমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রবুল আলমিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি বা অন্যদের সামনে তুলে ধরতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন রব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ শনিবার আর আপনারা জানেন ধারাবাহিক হিসাবে আজ কোনো নবীর জীবনী আমি আপনাদের সামনে তুলে ধরি তাই আজ ধারাবাহিক হিসেবে চতুর্থ নবী হজরত আদম ওনার পরে হজরতে শীষ নবী ওনার পরে হজরতে ইদ্রিস নবী হয়েছিলেন তারপরে কে নবী হয়েছিলেন তিনি এই নবতের দায়িত্ব বহন করেছিলেন তাঁর জীবনী শোনাতে চাই আর যেমন আমি এর আগে প্রশ্ন উত্তর রূপে সমস্ত নবীর জীবনী আপনাদের সামনে শুনিয়েছি তুলে ধরেছি যেটা মনে রাখতে বা বুঝতে সুবিধা হয়েছে আপনাদের ফোন কলের মাধ্যমে যেটা আমরা জানতে পারলাম যে এইভাবে যদি ধারাবাহিক বলা হয় তো সকলেই মনে রাখতে পারবে বিশেষ করে ছোট ভাই বোনেরা প্রশ্ন উত্তর রূপে তাদেরকে মনে রাখতে সুবিধা হবে তাই আসুন আমি প্রশ্ন উত্তর রূপে আজ ওই নবীর জিকির করতে চাই যিনি চতুর্থ স্থানে এই নবুয়াতের দায়িত্ব পেয়েছিলেন ধারাবাহিক হিসেবে চতুর্থ নবী কে ছিলেন বা ওনার নাম কি ছিল তো উত্তর আমি বলবো ধারাবাহিক হিসেবে চতুর্থ নবী ছিলেন হজরতে নু আলাহ ইসলাম জানা সম্পর্কে কোরআন বলছে নুহিন ইন্নকান আবদন শকুরা নু বড় শুকুর গুজার বান্দা ছিল আল্লাহর ইনশাল্লাহ আগে প্রশ্ন উত্তরের মাধ্যমে আরও অনেক কিছু জানার আছে যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব তো চতুর্থ নবী ছিলেন ধারাবাহিক হিসেবে হজরতে নু আলাইসালাম আর ওনার আসল নাম যেখানে এখানে প্রশ্নের মাধ্যমেও রাখা হয়েছে যে হজরত নু আলাইসালামের আসল নাম কি ছিল আর ওনাকে নু কেন বলা হতো আর ওনার পদবী লাকাপ কী ছিল তো হজরত নু আলাইসালামের আসল নাম ছিল আব্দুল জব্বার আব্দুল জব্বার আবার অনেক রবায়ত বলছে না আব্দুল গফ্ফার এবং আরও দুটো নাম বলা হয়েছে আব্দুল আলা এবং আব্দুল মালিক এই চারটে নাম ওনার বিখ্যাত তবে এর মধ্যে যে দুটি নাম বেশি ব্যবহার হয়েছে ওনার জন্যে সেটা হচ্ছে আব্দুল জব্বার এবং আব্দুল গফার এটা ছিল ওনার নাম উনি আদম সন্তানের নবম পিড়িতে ছিলেন হজরত আদম আলাইসালামের নবম পিড়িতে হজরত নুহ এই দুনিয়াতে এসেছিলেন আর নবীর দায়িত্ব বহন করেছিলেন নুহ বিন লামিক বিন মতুশালিখ বিন ইদ্রিস বিন ইয়ার্দ বিন মাহলাইল বিন কেনান বিন আনুশ বিন শীস বিন আদম মানে আদম আলাহ ইসলামের ছেলে শীস জানাবে শীষের ছেলে আনুশ আনুষের ছেলে কিনান কিনানের ছেলে মাহলাইল মাহলাইলের ছেলে ইয়ার্দ ইয়ার্দের ছেলে ইদ্রিস ইদ্রিসের ছেলে মতুশালিক আর মতুশালিকের ছেলে লামিক আর লামিকের ছেলে ছিলেন জানাবে নু আলাইসালাম মানে হজরত আদম আলাইসালামের নবম পিঁড়িতে যে উনি এই দুনিয়ায় এসেছিলেন তো ওনার আসল নাম হচ্ছে আব্দুল জব্বার নইলে আব্দুল কফার আর ওনার কন্যা ছিল আব্দুল শুকুর বা আবুল বাসারাস সানি শুকুর গুজার বান্দা ছিলেন বলে ওনাকে আব্দুল শুকুর বলা হয় উনি সবসময় আল্লাহ শুকর করতেন আর আবুল বাসার সানি মানে হজরত আদম আলাইসালাম প্রথম আবুল বাসার ছিলেন কিন্তু জানাবেন নু নবীর যুগে তুফান এসেছিল আপনারা জানেন আর ওই তুফানে সব শেষ হয়ে গিয়েছিল শুধু জানাবেন নু নবীর সন্তানরা বেঁচে ছিল তাই ওনাকে আবুল বাসার সানি দ্বিতীয় মানব জাতের দ্বিতীয় বাপ ওনাকে বলা হয় আর ওনার লাকাব হচ্ছে পদবী নু নু মানে রোদনকারী উনি খুব কান্নাকাটি করতেন বিশেষ করে নিজের উম্মাতের জন্য যাদের জন্য এত পরিশ্রম করছিলেন এত কষ্ট করছিলেন তাদেরকে ভুল পথ থেকে সৎ পথে আনার চেষ্টা করছিলেন কিন্তু তারা কথা মানত না তাই জানাবে নু নবীর কমকে অবাধ্য কম বলা হয় যেটা আগে আসবে ওনার কমের দুটি নাম দেওয়া হয়েছে শরিয়াতের ভাষায় ওনার জানাবে নু নবীর কমের নাম কিলদা এবং আশুর কিল্দা মানে যারা অবাধ্য ওনার কম দুটো ছিল এক অবাধ্য আর সামান্য কিছু লোক ছিল যারা বাধ্য ছিল মানে জানাবে নু নবীর কথা মেনেছিল বা এমান এনেছিল এদের সংখ্যা খুব কম ছিল যেটা গুনতি হিসেবে বলা হয় আশি জন মাত্র এমান এনেছিল তাই তাদেরকে আসরি বা আদবি বলা হয় তো জানাবে নু নবী নিজের উম্মতের জন্য খুব কান্নাকাটি করতেন সব সময় কানতেন আল্লাহ তোমার বান্দাকে আমি এত বোঝানোর চেষ্টা করছি তোমরা শয়তানের পূজা করো না ভুল পূজা করো না আল্লাহ ছাড়া অন্যর পথে চলো না কিন্তু তারা আমার কথা মানছে না তাই ওনাকে নুও বলা হয় আবার অনেক ক্ষেত্রে পাওয়া গেছে উনি এক সময় এক প্রাণীকে দেখে তার গায়ে পশম ছিল না যেটা ইতিহাসে লেখা হয়েছে কুকুর ছিল তার শরীরে পশম ছিল না দেখতে বিচ্ছিরি ছিল তো উনি মনে শুধু ভেবেছিলেন যে এই বিশ্রী পশুকে আল্লাহ কেন সৃষ্টি করেছে তখন ওই কুকুর আল্লাহর হুকুমে বলেছিল যে এ নু বা এ আব্দুল জব্বার তুমি জানো আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কী জন্য এই দুনিয়ায় বেরিয়ে বেড়াচ্ছি কত রক্ষা করছি কুকুর রক্ষক জানোয়ার হয় আপনারা জানেন পশু হয় বা অনেক নিজের গুণ বলল যে এই জন্য আমাকে সৃষ্টি করেছে কাউকে তুচ্ছ মনে করো না তখন জনাবে নু নবী খুব কেঁদেছিলেন যে আল্লাহ কী বড় ভুল করলাম আমার মনে মনে আমি তোমার এক মখলুককে তুচ্ছ ছোট মনে করেছি যেটা আমার বড় ভুল ছিল হয়তো আমি তার কাওলা করেছি তাই উনি খুব কেঁদেছিলেন তাই তখন ওনাকে আল্লাহর তরফ থেকে নুহ বলা হয়েছিল তাই কোরআনে বেশিরভাগ ওনার নাম যেখানে এসেছে নুহ হিসেবে নাম এসেছে মানে নহা করনেওয়ালা গিরিয়া করনেওয়ালা রোনেওয়ালা রোদনকারী তাই হজরত নু আলাহ ইসলাম সবসময় দুঃখিত থাকতেন কান্নাকাটি করতেন তাই ওনার নাম নু বা ওনার আগে পদবি লেখা হয়েছে আব্দুল সালেহ মানে আল্লাহর নেক বান্দা ছিলেন সবুর ও শুকুর বড় ধৈর্যধারী ছিলেন এবং সবসময় আল্লাহর শুকুর করতেন তাই ওনাকে সবুর ও শুকুর বলা হয়েছে দাই আল হক সবসময় হকের দিকে আমন্ত্রণ জানাতেন সৎপথের দিকে আমন্ত্রণ জানাতেন মতিয়াল্লে আমরে মাওলা নিজের প্রতিপালকের হুকুমকে পালন করতেন সবসময় আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করতেন জীবনে কখন আল্লাহর কোনো হুকুমকে অমান্য করেননি তাই ওনাকে মতিয়াল্লাহ আমার মাওলার পদবি দেওয়া হয়েছে মুজাহিদ ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় উনি জিহাদ করতেন কষ্ট করতেন পরিশ্রম করতেন ওই উম্মতের মাঝখানে যখন উনি তাবলিক করতে যাতেন তো ইতিহাস লিখছে ওনার কথা শোনা তো দূরের কথা ওনার উপরে পাথর মারা হতো ওনাকে পাথর ঢালা পাথর দিয়ে মারতো তো উনি রক্তত্ব হয়ে যেতেন সমস্ত সমস্ত শরীর ওনার আহত হয়ে যেত ফিরে আসতেন সন্ধ্যার সময় বাড়িতে তখন জিব্রাইল আসতো এসে শরীরকে পরিষ্কার করে সমস্ত জখম বা ঘা বা আঘাতকে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিতেন আবার উনি সকালে সুস্থ হয়ে যেতেন আবার উনি তাবলিক করতে চলে যেতেন মিশনে চলে যেতেন এই যে জিহাদ আল্লাহর পথে উনি করেছেন পরিশ্রম করেছেন কষ্ট সয়েছেন কিন্তু সাহস হারাননি তাই মনে রাখবেন ওনাকে উলুল আজম বলা হয় উলুল আজম মানে যাদের মনোবল অতিরিক্ত বেশি বা বৃদ্ধি ছিল বা যাদের ইচ্ছা অনেক বৃদ্ধি ছিল আল্লাহর হুকুম তারা পালন করার জন্যে সমস্ত প্রকারের কষ্ট মালা মুসিবতকে সহন করার পরেও সাহস হারাননি তাই ওই পাঁচজন নবীকে উলুল আজম নবী বলা হয়েছে যেনারা বড় পরিশ্রম করে নিজের উম্মাদকে সৎপথের দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন বা নিজের কমের হেদায়ত করেছিলেন সেই উলুল আজমের মধ্যে সর্বপ্রথম উলুল আজম নবী ছিলেন হজরতে নু আলাইসালাম এখানে প্রশ্ন হচ্ছে যে হজরতে নু আলাইসালাম ওনার আসল নাম বললাম আর ওনাকে নু কেন বলে সেটা বললাম আর ওনার লাকাব বা পদবী যেগুলো বললাম এবং শেখুল আম্বিয়াও ওনার লাকাব বা পদবী শেখুল আম্বিয়া মানে আম্বি আম্বিয়াদের মধ্যে সবচেয়ে বয়স্ক উনি ছিলেন কেননা ওনার চেয়ে তো বেশি বয়স কেউ পায়নি তাই এখানে আগে প্রশ্ন হচ্ছে হজরত নূহ ইসলাম কাহা পায়দা হয়ে আর কাহা রাখতেন হজরত নূ ইসলাম কোথায় জন্ম নিয়েছিলেন আর কোথায় বসবাস করতেন তো হজরত নূ ইসলাম বাইনাল নাহরাইন ইরাকের দুটি বিখ্যাত নদী একটা হচ্ছে ফুরাত নদী আর একটা হচ্ছে দাজলা নদী এই দুই নদীর মাঝখানের স্থান হচ্ছে কুফা ওখানে উনি জন্ম নিয়েছিলেন তাই ওনাকে বলে মৌলুদ বাইনার নাহরাইন দুই নাহরের মাঝখানে উনি জন্ম নিয়েছিলেন আর ওখানেই কুফায় উনি বসবাস করতেন ওখানেই উনি জীবনযাপন করতেন তবে উনি তাবলিক করতেন পুরো বেলাদুশ্যাম মানে ইরাক বা ফিলিস্তিন লিবনান সিরিয়া এই সমস্ত দেশগুলোকে বেলাদুসাম বলা হতো যেখানে উনি তাবলিক করছিলেন বা তাবলিক করতেন হজরত নু আলাইসালামের বয়স কত ছিল হজরত নু আলাইসালামের বয়স কত ছিল আর ওনার কতটি বাচ্চা ছিল ওনার সন্তানাদি কতজন ছিলেন বাল্যকাল থেকে তাবলিগের দায়িত্ব পাওয়ার আগে উনি একটি পরিবেশ তৈরি করছিলেন আল্লাহর বান্দাদেরকে কিভাবে কোন প্রসেসের মাধ্যমে সঠিক পথের পথিক তৈরি করতে পারবেন কিভাবে তাদের হেদায়ত করবেন তো এই প্রসেস বা এই প্ল্যান তৈরি করতে প্রায় সাড়ে আটশো বছর লেগেছিল আর সাড়ে আটশো বছর পরে উনি প্রকাশ্য নবুবাতের দায়িত্ব মানে তাবলিগের দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল যেটাকে ওনার নবুবাতের জীবনী বলা হয় সেটা ছিল সাড়ে নশো বছর যেটা এমামে জাফর সাদিক আলাহ ইসলামও বলেছেন সাড়ে আটশো বছর প্লাস সাড়ে নশো বছর সাড়ে নশো বছর টোটাল আঠারোশো বছর হচ্ছে এক হাজার আটশো বছর সাড়ে আট আট eight fifty plus nine fifty মানে আটশো পঞ্চাশ বছর আর নশো পঞ্চাশ বছর তাহলে আঠারোশো বছর এই জীবন আঠারো বছর বছর পর্যন্ত যখন উনি তাবলিক করলেন হেদায়ত করার চেষ্টা করলেন সকলকে সৎ পথে আনার চেষ্টা করলেন আর যখন আল্লাহর বান্দারা বা ওনার উম্মতরা ওনাকে মানল না বা ওনার কথা শুনল না তারা সরপথের প্রতীক যখন হলো না তখন উনি বড় কষ্ট পেলেন এমনকি ওনার কথা মানা তো অনেক দূরের কথা অনেক অনেক সময় ওনার উম্মাতির বয়স্করা বাপেরা নিজের ছেলেকে সঙ্গে নিয়ে আসতো আর এনার দিকে দেখিয়ে জানাবে নুন নবীর দেখিয়ে দেখিয়ে দেখিয়ে বলতো খবরদার এই বুড়োর কথা যেন শুনো না এইভাবে অপমান করত এই লোকটার কথা যেন মেনো না আর আরও বহুভাবে ওনাকে আঘাত করতো ওনাকে পাগল মনে করত পাগল বলতো মানে খুব অপমানজনক মানে দুর্ব্যবহার ওনার সঙ্গে করত তো আঠারোশো বছর তাবলিগের পরে যখন উনি কোনো ফল দেখলেন না তখন উনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন আয় আল্লাহ আমি তোমার বান্দাদেরকে এতভাবে বোঝানোর চেষ্টা করছি এতভাবে তাদেরকে সৎপথে আনার চেষ্টা করছি তারপরেও তারা কেন বুঝছে না কেন শুনছে না খুব কষ্ট ছিল তখন আল্লাহ তালকে হুকুম হলো নু এদেরকে সবক শেখাতে হবে শিক্ষা দিতে হবে তারপরে হয়তো এরা রাস্তায় ফিরবে তুমি কাশ্তি তৈরি করো যারা তোমার অনুগামী অনুসারী হবে তোমার কথা মানবে তারাই এই জমিনের ওপরে বাকি থাকবে আর সব শেষ হয়ে যাবে সুতরাং আল্লাহর হুকুমে উনি কাশ্তি তৈরি করতে শুরু করলেন দুশো বছর উনি কাজটি তৈরি করেছিলেন দুশো বছর লেগেছিল ওনার ওই কাজটি তৈরি হতে মনে রাখবেন তাহলে আঠারো আর দুই কুড়ি মানে দু হাজার বছর হয়ে গেছে তারপরে জানাবে নুহের কমের ওপরে যে আজাব আসলো বৃষ্টিপাত হলো বন্যা আসলো তুফান আসলো তুফানের পরে জানাবে নুহ নবী কিশোর আবাদ বলছে পঞ্চাশ বছর বেঁচেছিলেন আর বেশিরভাগ রবায়ত বলছে না পাঁচশো বছর বেঁচে ছিলেন তো দু হাজার প্লাস পাঁচশো আড়াই হাজার বছর পঁচিশশো বছর উনি এই দুনিয়ায় জীবনযাপন করেছিলেন আর যদি পঞ্চাশ বছর বেঁচে ছিলেন তাহলে দু হাজার পঞ্চাশ বছর এটা হচ্ছে ওনার বয়স আর ওনার চারটি সন্তান ছিল হাম সাম ইয়াফিস আর কানান হাম সাম আর ইয়াফিস নিজের পিতার উপরে এমান এনেছিল বৈদ্য সন্তান ছিল কথা মেনে চলত তাই এরা রক্ষা পেয়েছিল এরা ওই তরিতে সবার হয়েছিল আর আজ বিশ্বে যত মানুষ আছে হজরত নু নবীর এই তিন সন্তান থেকে হাম সাম ইয়াফিস হামের সন্তানরা আফ্রিকার দেশে বসবাস করছে এরও কারণে আর আগে কোনো বলেছি তারা কালো কেন যাই হামের সন্তানরা আফ্রিকার দেশে বসবাস করছে আর সামের সন্তানরা মিডিল ইস্ট বা মধ্যস্থানে বা ইউরোপ দেশে বসবাস করছে আর ইয়াফিসের সন্তানরা ইস্টার্ন এরিয়া মানে চায়না কোরিয়া জাপান এই সমস্ত এরিয়ায় যারা বসবাস করছে এদেরকে জানাবে ইয়াফিসের আওলাদ বলা হয় আর কিনান যে অমান্য করেছিল কানান অবৈধ হয়েছিল যা যে তরিতে সবার হয়নি নবী বারবার বলছেন এসো আজ তোমাকে কেউ রক্ষা দেবে না কেউ বাঁচাবে না তুমি বাঁচবে না তখন সে বলেছিল আমি পাহাড়ের চটির ওপরে চলে যাব পাহাড়ের ওপরে চলে যাব পাহাড় আমাকে বাঁচিয়ে নেবে কিন্তু পাহাড়ও বাঁচাতে পারেনি তো নবীর কথা অবাধ্য করলে নবীর কথা অমান্য করলে কিন্তু কেউ বাঁচবে না যেমন নু নবীর সন্তান রক্ষা পায়নি ওইরূপ কোনো নবীর যুগে যদি সেই নবীর উম্মাতরা সেই নবীকে অমান্য করে থাকে তারাও রেহাই পাবে না তো নু আলাইসালামের চারটি সন্তান ছিল যেটা বললাম এবারে এখানে প্রশ্ন হচ্ছে যে হজরত নু আলাইসালাম কি উলুল আজম এবং সাহেব সাহেব শরিয়ত নবী ছিলেন মানে ওনাকে কি শরিয়ত দেওয়া হয়েছিল হ্যাঁ পাঁচজন উলুল আজম নবী হজরত নূ আলাইসালাম হজরত ইব্রাহিম আলাইসালাম হজরত মুসা আলাইসালাম হজরত ইসা আলাইসালাম এবং আমাদের নবী এনাদেরকে উলুল আজম কেন বলা হয় সেটা বললাম যে এনারা বড় উচ্চ ইচ্ছাধারী ছিলেন কখনো মনোবল হারাননি সাহস হারাননি যত কষ্ট শহর ছিল সহেছেন কিন্তু দিনের খেদমাত করেছেন দিনের প্রচার করেছিলেন তাই ওনাকে ওনাদেরকে উলুল আজম বলা হয় যার মধ্যে প্রথম জানাবে নূ নবী আলাহ ইসলাম দ্বিতীয় জানাবে ইব্রাহিম আলাহ ইসলাম উনিও ওইরূপ বহু পরিশ্রম করেছিলেন নিজেরও উম্মাদকে গাইড করার জন্য হেদায়ত করার জন্যে তারপরে জানাবে মুসানবী আলাইসালাম বানিয়ে ইসরায়েলের ঘটনা সব করার আছে ইতিহাসে আছে তারা কত অবৈধ ছিল অবাধ্য ছিল কিন্তু জানাবে মুসা আলাহ ইসলাম কীভাবে বুঝিয়ে তাদেরকে পথে আনার চেষ্টা করেছিলেন ওইভাবে ওনার পর জানাবে ঈসা নবী আলাহ ইসলাম বহু পরিশ্রম করেছিলেন আল্লাহর বান্দাদেরকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানানোর জন্য বা সৎপথের প্রতীক করার জন্য আর তারপরে আমাদের নবীদের আমাদের নবী পীর নবী হজরত মোহাম্মদ মুস্তফা আলি সাল্লাহ সাল্লামের জীবন্ত আমাদের জন্য আদর্শ মুনাফিকরা বা অন্য ধর্মের বা জাতের লোকেরা ওনাদের ওনার সঙ্গে যে দুর্ব্যবহার করেছিল সাধারণ মানুষ হলে হয়তো সাহস হারিয়ে ফেলতো কিন্তু উনি সাহস হারাননি সমস্ত প্রকারের কষ্ট সহর পরেও আল্লাহর দিনকে বজায় রাখার জন্য আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে বা আল্লাহর দিনকে প্রচার করার জন্যে সমস্ত প্রকারের কষ্ট সহন করেছেন ভ্রমণ করেছেন সমস্ত যুদ্ধ লড়েছেন বা আল্লাহর পথে জাহাদ করেছেন আল্লাহ আমাদেরকে ওনারদের অনুসারী ও অনুগামী হওয়ার তৌফিক দান করুক আমরাও যেন দিনের জন্য ওইভাবে পরিশ্রম করতে পারি মেহনত করতে পারি আল্লাহর পথে অন্যায়ের বিরুদ্ধে যেন লড়াই করতে পারি আল্লাহ আমাদের মনোবলকে যেন বৃদ্ধি করে রাখে কোনো কোনো যেন মন দুর্বল না হয় তো নবী নূ নবী আলাহ ইসলামের কে উলুল আজম বলা হয় আর উনি সাহেবে শরীয়ত ছিলেন ওনার যুগেও আল্লাহ রব্বুল আলমিন শরীয়ত দান করেছিল ওনাকে ওনার বিশেষ রুল নিয়ম বা শৃঙ্খলা দেওয়া হয়েছিল এইগুলো তোমার উম্মতের জন্য বৈধ এইগুলো অবৈধ এগুলো করলে ঠিক হবে এগুলো করলে ঠিক হবে না এগুলো করলে তারা আল্লাহর পথের প্রতীক হবে বা স্বর্গে যাবে এগুলো করলে তারা শয়তানের পথে প্রতীক হবে বা আল্লাহর পথ থেকে দূরে চলে যাবে এখন সেটা বিস্তারিত লম্বা হিস্ট্রি আজকে অত ডিপে যাওয়ার সময় নেই তাই এখানে সংক্ষেপ শুধু বলতে চাই যে এই যে শরীয়তের বিধান হালাল হারাম মকরুহ মোবাহ বা মুস্তাব এগুলোর জানাবে নূ নবী আলাহ ইসলামের যুগ থেকে শুরু হয়েছিল যে এগুলো যেন ব্যবহার না করা হয় এগুলো ব্যবহার করা হোক এগুলো ব্যবহার কর না করা ভালো তবে করলে কোনো অসুবিধে নেই এগুলো যদি ব্যবহার করা তো মঙ্গল ভালো যদি কেউ না করে কোনো অসুবিধে নেই এইভাবে শরীয়ত লাগু করা হয়েছিল তারপরে জানাবে নু নবী আলাইসালামের সম্পর্কে বলা হচ্ছে যে ওনার কম বা ওনার জাতকে কি বলা হয় তো যেমন আমি বললাম কিলদা বা আশুর কিলদা মানে যারা অবৈধ ছিল অবাধ্য ছিল কথা শুনতো না আর আশুর যারা কথা মেনেছিল তারা সংখ্যা খুব কম ছিল যারা ওই জনাবে नूह नबी तौरीत सवार হয়েছিল জনাবে नूह नबी ने कश्ती क्यों बनाई और उस कश्ती की खसूसियत के জনাবে नूह नबी আলাইসালাম কেন ওই কাশতি তৈরি করেছিলেন আর ওই কাশতির গুণগান কি ছিল মানে কেমন ছিল ওই কাশতি তো জনাবে নূ নবী যেমন বললাম আল্লাহর হুকুমে আল্লাহর নেক বান্দাদেরকে বা যে প্রাণীদেরকে আল্লাহ বাঁচাতে চাচ্ছিল তাদের রক্ষার স্বার্থে জনাবে নূকে তৈরি তৈরি করার কাশতি তৈরি করার হুকুম দিয়েছিলেন তো আল্লাহর হুকুমে উনি কাশতি তৈরি করেছিলেন আর যে কাশতির সম্পর্কে মাউলা আলি সাল্লাম বলছেন বা হিস্ট্রিতে পাওয়া গেছে আটশো হাতকে আটশো গজ লম্বা আর পাঁচশো হাতকে পাঁচশো গজ চওড়া আর সত্তর হাতকে সত্তর গজ উচ্চতা ছিল চিন্তা করুন তার মানে কি মানে কয়েকটা ট্রেন ওর মধ্যে ধরে যাবে আটশো গজ লম্বা আর ওই পাঁচশো গজ চওড়া আর মানে সত্তর গজ উঁচু যদি হয়তো মানে তিনতলা অনেক স্টেতে লিখেছে পাঁচতলা কৃষ্টি ছিল আর অনেক তিনতলা মানে সবচেয়ে নিচের তলায় পশু পাখিদের রেখেছিলেন যেখানে বলা হচ্ছে পঁচিশ হাজার পশু পাখি থাকার জায়গা ছিল সেখানে আর মাঝখানে মানবজাতকে রেখেছিলেন আর ওপরে পাখিদেরকে রেখেছিলেন যারা আবহাওয়ার বা অনেক কিছুর সংকেত দিতেন জানাবে নু আলাইসালামকে তো এত বড় কাস্তি তৈরি করেছিলেন আর ওই কাস্তি সম্পর্কে অনেক রকমের অভিযোগ হয় যে ওই যুগে যে যুগে এত ডেভেলপ ছিল না অত বড় কাস্তি উনি কী করে তৈরি করেছিলেন তো আল্লাহর নজরের সামনে তৈরি হয়েছিল ওয়াসনাইল ফুলকাবে আয়ু আয়ুনে না আমার চোখের সামনে তৈরি করো তো আল্লাহর দৃষ্টিতে আল্লাহর হুকুমে আল্লাহর ফেরিস্তাদের সাহায্যের মাধ্যমে উনি এই কয়েসটি তৈরি করেছিলেন যেটা এখনকার যুগে হয়তো সম্ভব নয় এত বড় তৈরি আর কাঠ আর ওই কাঠের তক্তাকে জোড়া হয়েছিল সীসা দিয়ে সীসা মানে লোহা জাতীয় ধাতু দিয়ে যে জাতি কখনো জং খায় না জং লাগে না সেই সময় ওই কাশটি তৈরি করেছিলেন যার কিছু পার্টস বহুকাল পরে মানে উনিশশো সাতাত্তরে রিসার্চ মানে ডিসকভারি চ্যানেলে দেখানো হয়েছিল রিসার্চ করে পাওয়া গেছে কিছু কাছের তক্তা পাওয়া গিয়েছিল বা যে ধাতু দিয়ে ওই তক্তগুলো জোড়া হয়েছিল পেরেক তৈরি করে সীসা সেগুলো পাওয়া গিয়েছিল তাই তার মধ্যে একটা তক্তা পাওয়া যাচ্ছে জানাবে নুনবীর তরির সামনে যে তক্তাটা লাখা ছিল যে তক্তার কারণে ওনার তরি আল্লাহর হেফাজতে ছিল আর আল্লাহ ওই তক্তার মাধ্যমে বা ওই তরিতে ইব্রানি ভাষায় কিছু নাম লেখা ছিল যে নামের বরকতে আল্লাহ ওনাকে নিজাত দিয়েছিল তুফানে নু থেকে ওনার উম্মাত উম্মাতের মান্যকারীরা বা ভালো লোকেরা নেজাত পেয়েছিল জানেন সেই ইব্রানি ভাষায় তক্তায় কী লেখা ছিল এখনও মনে হয় সে তক্তাটা মিশরের মিউজিয়ামে রেখা রাখা আছে কি তুরস্কের মিউজিয়ামে রাখা আছে ইবরানি ভাষায় তাতে পঞ্জতনে পাকের নাম লেখা ছিল মোহাম্মদ আলী ফাতেমা হাসান হুসাইন এই পঞ্জতনের পাকের ওসিলায় সব কিছু সৃষ্টি আর এই পঞ্জতনে পাকের ওসিলায় সবাই নেজাত পেয়েছে সমস্ত নবীরা আদম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত সমস্ত নবীরা বিপদের সময় মুসিবতের সময় এই পঞ্জতনে পাককে তাঁরা ওসিলা করেছিলেন আর এই পঞ্চতনে পাকের ওসিলায় তানাদের সমস্ত সমস্যার সমাধান হয়েছিল ওইরূপ আল্লাহ যেন আমাদের সমস্ত সমস্যার তাই ইহকালের হোক আর পলকালের হোক এই নবী নবীর আহলে বায়ত এই পঞ্চতনের পাকের সাদকায় যেন সমাধান হয়ে যায় বা আমরা যেন সমস্ত দুঃখ কষ্ট সংকট থেকে মুক্তি পাই আল্লাহ মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাদকায় মোহাম্মদ ও আলী ও ফাতেমা হাসান ও হোসেন আলাহ ইসলামের সাদকায় আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে রক্ষাদান করো সমস্ত রোগ থেকে আরোগ্য করো সমস্ত বিপদ আবাদ ও সংকট ও মুসিবত থেকে মুক্তি দান করো তো জানাবে নু আলাইসালামের কষ্টিতে এই পঞ্চতনে পাকের নাম ছিল আর ওই কষ্টিতে সমস্ত প্রকারের প্রাণী জোড়া মানে একটা পুরুষ একটা নারী নার এবং মাদা পুরলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ জোড়া তোলা হয়েছিল যাতে পরের তারের মাধ্যমে সেই প্রাণী বা পশু পাখি বৃদ্ধি পায় তো রবায়তে লেখা হয়েছে হিস্ট্রিতে লেখা আছে পঁচিশ হাজার জোড়া ছিল প্রায় আর মানুষের মধ্যে আশি জন মমিন ওই তরিতে সবার হয়েছিল যারা এমান এনেছিল রবায়ত হিসেবে আশি জন মমিন ছিল ওনার সঙ্গে ওনাদের স্ত্রী বা মোমেনা যারা ছিলেন আর ওনাদের শিশু সন্তানরা ছিল আবার অনেক রয়েছে না শুধু ওই মমিনিনরা ছিলেন তবে শুধু মমিনিনরা যদি থাকতেন তাহলে পরে এই পৃথিবীতে বাচ্চা কিভাবে জন্ম নিত কীভাবে সন্তানাদি বাড়ত তাই যেটা বিশ্বাসজনক সেটা হচ্ছে এই যে ওই আশিজন মমিন ওনাদের সঙ্গে হয়তো ওনাদের আশিজন মমিনা স্ত্রীরাও ছিলেন যারা এমান এনেছিলেন বা শিশু বাচ্চারাও ছিলেন যারা পরে বড় হয়েছিলেন তো জানাবে নুহ নবীর কাস্তিতে এইভাবে সব সওয়ার হয়েছিল আর ওনার কাস্তিতে সর্বপ্রথম যে প্রাণী সওয়ার হয়েছিল সেটা ছিল পিঁপড়ে পিপিলিকা অ্যান্ট চুটি যাকে বলা হয় সর্বপ্রথম চুটি তাই আল্লাহ চুটিকে শক্তি দান করেছে সমস্ত স্থানে যতই উচ্চ স্থান যত কঠিন স্থান হোক পিঁপড়ে কিন্তু সমস্ত জায়গায় চড়তে পারে সর্বপ্রথম ওই কাস্তিতে নুন আবির তরিতে পিঁপড়ে সওয়ার হয়েছিল বলে এটা মনে রাখবেন তাই পিঁপড়েকে আল্লাহ শক্তি দান দিয়েছে অত ছোট্ট ক্ষুদ্র প্রাণী হয়েও সে সব জায়গায় চড়ে যায় সব জায়গায় চড়তে পারে আর সর্বশেষে ওই তরিতে সওয়ার হয়েছিল গাধা আর গাধার লেয়াজ ধরে সওয়ার হয়েছিল শয়তান এটাও আল্লাহর কোনো মহিমা ছিল শয়তান শেষ হয়ে গেলে শান্তি হয়ে যেত কিন্তু পরীক্ষার বাকি ছিল যাই হোক তো সর্বশেষে গাধা বড় লেজি ছিল সুস্থ ছিল আস্তে আস্তে চলছে তাই গাধা অনেক দূরে যায় শক্তিমান হয় বা জিনিস নিয়ে যায় কিন্তু খুব স্লো হয় এটা তাদের সিস্টেমে মানে আল্লাহ সিস্টেমে যাই হোক তো আর আল্লাহর নেক বান্দারা ওই তরিতে সবার হয়েছিল এবার এখানে প্রশ্ন হচ্ছে নামে নূ নবীর এই ক্যাশটি কোথা থেকে শুরু চলা শুরু করেছিল আর কোথায় যে শেষ সীমান্ত হয়েছিল বা কোথায় যে কাশতি দাঁড়িয়ে পড়েছিল তো তারিখ লিখেছে হিস্ট্রি জানাবে নু নবী কুফায় মসজিদে কুফা যেখানে আজকাল বিখ্যাত বিশ্বের বড় মসজিদের মধ্যে একটা মসজিদে কুফা যে মসজিদে হজরত আলী আলাইসলাম নামাজ পড়াতেন বা যেখান থেকে উনি রাজিত্ব করতেন মসজিদ থেকেই সমস্ত অর্ডার পাশ হতো তো যদি আকাল্লা তৌফিক দান করুক আপনারা যান নিজে চোখে দেখে বুঝতে পারবেন যে কত পবিত্র স্থান বহু নবীর আকৃতি আছে সেখানে স্মৃতি আছে নবীদের বহু নবীদের কবর ওই মসজিদের ভেতরে আছে ডাক্কাতুল কাজা বিখ্যাত ওখানে যেখানে বসে মাওলা আলী ইসলাম বিচার করতেন ওনার ন্যায় বিচার বিখ্যাত ছিল যেগুলো ইনশাল্লাহ কখনো শোনাবো তাই মসজিদে কুফায় ওখানে উনি বসবাস করতেন আর ওখানে ওনার বাইন বাহিনী বা চুলো ছিল যে চুলো থেকে আল্লাহর হুকুমে পানি বাহির হয়েছিল আর আকাশ থেকেও ওইভাবে প্রবল বর্ষা হয়েছিল বর্ষা মানে কি পানি ফেটে পড়ত তো মানে কয়েক ঘন্টার মধ্যে পুরো দুনিয়া চলথল হয়ে গিয়েছিল আর জানাবে নু নবীর যখন ওই কাশতি তৈরি করছিলেন নৌকা তৈরি করছিলেন সবাই হাসছিল রহস্য করছিল কোথায় পানির নাম নেই আয় নু তুমি কাশতি তৈরি করছো এর জন্য পানি কোথায় থেকে নিয়ে আসবে তোমার কাশতিকে হাওয়ায় উড়বে তোমার কাশতি কি কেউ গরু বা ঘোড়া এসে গাধা এসে টেনে নিয়ে যাবে এইভাবে বিভিন্ন রহস্যমূলক কথা বলতেন বিদ্রুপ কথা বলতেন উনি সব সহন করতেন আর আল্লাহর উপরে ভরসা করে থাকেন আল্লাহ যখন অনুমতি দিয়েছে বা হুকুম দিয়েছে তো পানির ব্যবস্থাও আল্লাহর তরফ থেকে হবে শেষ মুহূর্ত পর্যন্ত উনি নিজের কমকে বোঝানোর চেষ্টা করেছেন এখনও সুযোগ আছে এখন আল্লাহর পথের প্রতীক হয়ে যাও যদি আল্লাহর আজাব থেকে রক্ষা পেতে চাও তখন কম বলছিল না আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন নবী হয়ে থাকেন তো ওয়াদা পুরো করে দেখান কোথায় তোমার সেই আল্লাহর কোথায় তোমার আল্লাহর আজাব আমাদেরকে দেখাও তাই তখন আল্লাহর হুকুম হলো নো এবার তুমি এদেরকে নিয়ে যাদের আমি বললাম কষ্টিতে সওয়ার হয়ে যাও তারপরে আমার খেলা দেখো বা আমার মহিমা দেখো সুতরাং সঙ্গে সঙ্গে ওই তান্নুর থেকে পানি ফোটা শুরু হলো আর আকাশ থেকে পানির বর্ষণ শুরু হলো আর জানাবি নু নবীর কাস্তি পানির উপরে এসে গেল এবার ওখান থেকে চলা শুরু হলো পুরো বিশ্বের ভ্রমণের পরে জানাবি নু নবীর তরি কোহে জুদির উপরে আর্মানিয়া থেকে তিনশো কিলোমিটার দূর তুরস্কের এক পাহাড়ের উপরে যে পাহাড়ের নাম হচ্ছে কোহে যুদি জুদি পাহাড়ের উপরে যে অবস্থান পেলেন বা ওখানে দাঁড়ালো তখন উনি আল্লাহর কাছে দোয়া করলেন জানাবিনু যেটা কোরআনে এসেছে রব্বে আনজিলনি মঞ্জেলান মোবারকান অন্ত খায়রুল মঞ্জেলিন আল্লাহ আমাকে এক মোবারক বা দণ্ডজনক স্থানে নামাও তুমি তো সুন্দর স্থান দান করো তাই যাদের ঘরের বাড়ির অসুবিধে তারা সবসময় নামাজের পরে যদি এই আয়াতটা পড়ে তো আল্লাহ তাদের জন্য সুন্দর ঘর বাড়ির আশারা কি ব্যবস্থা করে দেবে রব্বে আঞ্জিলনি মন্দিলান মোবারকান ওয়ান তখায়রুল মঞ্জলিন জানাবেন নু নবী নিজের ওই আশি জন সাথীদেরকে নিয়ে বা সমস্ত প্রাণীদেরকে নিয়ে ওই কোহে যুদি থেকে নেমে মুসিলে পৌঁছেছিলেন যে এলাকা আপনারা নাম শুনেছেন ইরাকের বড় একটা শহর মুসিল আর ওই এখান ওখানেই জানাবে সুলেমান নবী একসময় রাজিত্ব করতেন তাই ওই এলাকার নাম সুলেমানিয়াও বিখ্যাত ওই মুসলে নেমেছিলেন তাই ওই মুসল শহরের পুরনো নাম হচ্ছে বালাদুসামানিন মানে আশি মমিনের শহর তো ওখানে উনি নেমেছিলেন আশা রেখে আপনারা এগুলো বুঝতে পেরেছেন তো জানাবে নু নবী যে কাস্তিতে সওয়ার হয়েছিলেন ওই কাস্তি পুরো বিশ্বের ভ্রমণের পরে যদি পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল যেখান থেকে নামার পরে উনি ওই এলাকায় বসবাস করেছিলেন আর ওখান থেকে আস্তে আস্তে এই দুনিয়ার আবাদি বৃদ্ধি হয়েছিল বা পুরো দুনিয়ায় আবাদি বেড়েছিল হজরত নু আলাহিসাল্লামের এবারে শেষ প্রশ্ন হজরত নু আলাহিসাল্লামের ওয়াফাত কীভাবে হয়েছিল আর ওনার কবর কোথায় তো হজরত নু আলাহিসাল্লামের ওয়াফাত সাধারণভাবে হয়েছিল একদিন আল্লাহর হুকুমে মালাকুল মত আসছে এসে বলছে নু আপনার দায়িত্ব আপনি পালন করেছেন বা পূরণ করেছেন এবার আল্লাহর দরবারে আপনাকে ফিরে যাওয়ার আদেশ হয়েছে আল্লাহর তরফ থেকে আমি আপনার রোগ অবস করতে এসেছি তখন জনাবে নুহ নবী বললেন আড়াই হাজার বছরের বৃদ্ধ মানুষ উনি বললেন আয় মালেকুল মত আমি এখন রোদে যদি একটু অনুমতি দাও তো আমি সায় যেতে চাই এই বৃদ্ধ বয়স্ক নবীকে দেখে মালেকুল মতের মনে একটু দয়া আসলো মালাকুল মত কিন্তু কারোর ওপরে দয়া করে না যেখানে যার রো কবজ করার হুকুম হবে সেখান থেকে তাকে তুলে নিয়ে যাবে কিন্তু যখন নবীকে বয়স্ক নবী বৃদ্ধ নবীকে দেখে একটা দয়া হলো বললো ঠিক আছে আপনি সায় চলে যান সায় জিয়েছেন এবারে মালকর মত রু কবজ করার আগে একটা প্রশ্ন করছে জানাবে নুহ নবীর কাছে আই নবী আল্লাহ নুহ আপনি এত দীর্ঘ বয়স বয়স পেয়েছিলেন বা পেয়েছেন এই এত বছর বয়সের অভিজ্ঞতা কি বা আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে এই আড়াই হাজার বছর থেকে আপনি কি উপলব্ধি করেছেন কি পেয়েছেন কি হারিয়েছেন বা এই জীবনের যদি সারাংশ যদি আপনার কাছে জিজ্ঞাসা করি তো আপনি কি বলবেন তো জানাবেন নূ নবী মাত্র একটা বাক্য বলেছিলেন যে আমার এই আড়াই হাজার বছরের জীবনের সারাংশ হচ্ছে এই যে আমি রোদে ছিলাম সামায় এসেছি সুহান আল্লাহ রোদে ছিলাম সামায় এসেছি মানে কি এটা বোঝার আছে এর মধ্যে বহু গভীরতা আছে যদি বুঝতে অনেক কিছু কষ্টে ছিলাম এবার একটু শান্তিতে এসেছি অনেক সংকটে ছিলাম এবার হয়তো মুক্তি পেতে যাচ্ছি এইভাবে যত ব্যাখ্যা করবেন জানাবেন নু শুধু একটা শব্দ বলেছিলেন একটাই বাক্য যে আমি আড়াই হাজার বছরে রৌদ্র থেকে সামায় এসেছি যেমন আমাদের সম্পর্কে একটা বিখ্যাত শায়রের একটা শের এখানে আমি বলতে চাই বিন লেবাস আয়ে থে ইস জাহা মে আয় দোস্ত বিন লেবাস আয়ে থে ইস জাহা মে আয় দোস্ত বাস এক কফন কে খাতির এতনা সফর করনা পড়া মানে আমরা যখন এই দুনিয়ায় এসেছিলাম বিনা পোশাকে বিনা লেবাসে কোনো শরীরে পোশাক ছিল না কাপড় ছিল না নির্বস্ত্র এসেছিলাম একটা বস্ত্র মানে কাফনের জন্যে এত লম্বা জীবন কাটাতে হলো কেউ দশ বছর কেউ বিশ বছর কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর কেউ আশি বছর একশো বছর মারা যাওয়ার পরে তার সঙ্গে কি যায় তার শরীরে শুধু একটা কাফনের কাপড় যায় নির্বস্ত্র এসেছিল সঙ্গে কি নিয়ে যাচ্ছে বা কি একটা কাফন তাই বলছে যে এত বড় বয়স থেকে এইটাই উপলব্ধি করলাম ওইরূপ আমাদেরকেও দুনিয়া থেকে যেতে হবে নসিবে থাকে তো কাফন হবে হয়তো কাফন নাও হতে পারে আল্লাহ জানে তবে এটা আমাদের জন্য একটা শিক্ষা জানবেন নু নবী ওই ওসিয়াত করেছেন যে আমি এই দুনিয়া থেকে যাচ্ছি খালি হাত এসেছিলাম খালি হাত যাচ্ছি তোমরাও খালি হাত এসেছ খালি হাত যাবে তবে যদি কিছু কর্ম সঙ্গে নিয়ে যেতে পারো সেটাই কাজে আসবে এই কর্ম তোমাদেরকে সেখানে সুখ শান্তি দান করবে তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দিক আমরা যেন নেকি করে সুকর্ম নিয়ে এখান থেকে যেতে পারি হাদিস এইভাবে উল্লেখ হয়েছে মরার পরে আত্মীয় স্বজনরা আসে জিজ্ঞাসা করে যে ইনি কি ছেড়ে গেছেন আর ওদিকে কবরে ফেরিস্তারা জিজ্ঞাসা করে তুমি কি নিয়ে এসেছো বা ফেরিস্তারা এক অপরের সঙ্গে বলে ইনি কি নিয়ে এসেছেন তো ওখানে আমাদের কাছে প্রশ্ন হবে কি নিয়ে এসেছো ফেরিস্তারা এ জিজ্ঞাসা করবে না কি রেখে এসেছো কি ধন দৌলত কামিয়ে থয়ে এসেছো না তো আমরা যদি পরকালকে উজ্জ্বল দেখতে চাই পরকালের শান্তি চাই চিরস্থায়ী স্থান যেখান থেকে আর কোথাও শিফট করা হবে না সেখানে যদি শান্তিতে থাকতে চাই তো নেকি নিয়ে যেতে হবে সেখানকার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে হবে আজ যখন আমরা সফরে যাই তো যে দেশে যাই যেখানে যাই আগে সেখানকার অবস্থা জেনে সেখানকার প্রয়োজনীয় জিনিস নিজের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর যদি জিনিসগুলো সঙ্গে নিয়ে না যাওয়া যায় তো পয়সা মানে সেখানে যে যাহাতে কিনতে পারি বা ক্রয় করতে পারি তার জন্য ব্যবস্থা করে যাই তো ওইরূপ পরকালে যেখানে আমাদেরকে শিফট করা হবে এখানে কিছু সেখানে যাবে না এখান থেকে যদি নেকির অমলা নিয়ে যাই যে পয়সা ওই কালে চলবে পরকালে চলবে তো ওখানে ওই অমলা দিয়ে ওই নেকি দিয়ে আমরা নিজের জীবনের শান্তির জন্য সব কিছু ক্রয় করতে পারবো সব কিছু কিনতে পারবো কিন্তু যদি ওই নেকির অমলা না নিয়ে যাই তো কিন্তু ওখানে কেউ কারোর সাহায্য করবে না ছেলে বাপকে চিনবে না বাপ ছেলেকে চিনবে না মেয়ে মাকে চিনবে না মা মেয়েকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে এইভাবে কেউ কারো সাথ দেবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দিক এই নবীদের জীবন থেকে আমরা যেন শিক্ষা লাভ করে যে কথাটা নবী হজরতের নু নবী জীবনের শেষে বলেছিলেন সর্বদীর্ঘজীবী উনি ছিলেন এই দুনিয়ায় থাকার পরে দেখো আমি খালি হাত যাচ্ছি আমার কাছে কিছু নেই ওইরূপ তোমাদেরকেও খালি হাত যেতে হবে হ্যাঁ তবে আমি আল্লাহর হুকুম মেনে তার হুকুমকে পালন করে যে নেকি সে করতে বলেছিল সেগুলো করার চেষ্টা করেছি এগুলোই আমার সঙ্গে যাচ্ছে আর এগুলোই আমার কাজে আসবে ওইরূপ এই দুনিয়ায় নবীর ও নবীর আহলেবায়তের দোয়া শিক্ষার ওপরে যদি আমরা আমাল করে যেতে পারি তো ওই নেকি আমাদের সঙ্গে যাবে ওটাই আমাদের কাজে আসবে আর সেটাই হবে আমাদের পরকালের সহকারী বা সাহায্যকারী আর শান্তিদায়ক আর যদি ওটা না নিয়ে যেতে পারি পরকাল বড় কঠিন হবে এবারে শেষ একটা প্রশ্নের উত্তর দিতে চাই ওটা হচ্ছে এই যে কোরআন কোরআনে মসজিদে কত জায়গায় জানাবে নু নবীর জিকির হয়েছে কোরআনের ভিতরে কত জায়গায় জানাবে নু নবীর জিকির এসেছে তো এখানে রওয়ায়ত বলছে কোরআনের মধ্যে প্রায় তেতাল্লিশ জায়গায় ফোরটি থ্রি আয়তে বা জায়গায় জনাবে নু নবীর জিকির এসেছে এগুলো আপনারা কোরআনে দেখতে পারেন আর বিশেষ করে একটা পুরো সোরা জনাবে নু নবীর নামে সুরায় নু উনত্রিশ পাড়ায় সুরায় নু আছে এগুলো পড়ুন জানাবে নু নবীর সম্পর্কে যে আয়াতগুলো বিশেষ করে অনেক আয়াতের মাঝখানে ওনার জীবনের হিস্ট্রি তুলে ধরা হয়েছে উনি কীভাবে জীবনযাপন করছিলেন কিভাবে নিজের উম্মাদকে গাইড করছিলেন সেগুলো সেখানে উল্লেখ করা হয়েছে ওনার জীবন কাহানি আর বিশেষ করে জানাবি নূ নবীর নামে যে সুরাটা আমি অনুরোধ করছি আপনাদের কাছে ওই সুরা একবার পড়ুন উনি নিজের কমকে কিভাবে বুঝিয়েছিলেন যে এখনও ভুলের সংশোধন করে নাও তওবা করো ইস্তেকফার করো ইউরসুলসামা আলাইকুম মেদরারা আল্লাহ তোমাদের ওপরে রহমতের বর্ষণ করবে এই যে জমি জায়গা শুকিয়ে গেছে ফসল পাতি হচ্ছে না সব ফিরে পাবে তোমাদের ধন দৌলতি বৃদ্ধি করবে তোমাদের আল আওলতি বৃদ্ধি করবে ওখানে দেখুন সুরায় নু একবার পড়ে দেখুন তাফসির সহ বারবার পড়তে ইচ্ছে করবে যদি ভুল হয়ে থাকে তো কিভাবে ক্ষমা চাইতে হবে তবা করতে হবে আর যে ন্যামাত আমাদের পাপের কারণে ভুলের কারণে আল্লাহ আমাদের থেকে চিনে নেয় কেড়ে নেয় সেগুলো পুনরায় যদি আমরা পেতে চাই তো কি করতে হবে তার জন্য ওগুলো ওখানে উল্লেখ করা আছে আশা রাখি জানাবে নুহ নবীর নামে যে সুরাটা সুরা নুহ তর্জমা বা তফসির সহ পড়বেন আর তার থেকে যা কিছু শিক্ষা লাভ করার আছে সেগুলো শিক্ষা লাভ করার চেষ্টা করবেন এই বলে আমার আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি ওয়াকর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে তো স্ক্রিনের ওপর যে নম্বর দেওয়া হচ্ছে দয়া করে এই নম্বরে আপনারা নিজের প্রশ্ন রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন লিখে পাঠাতে চান লিখে পাঠিয়ে দিন ইমেল করতে চান চ্যানেলকে ইমেল করে দিন আপনাদের প্রশ্ন যারা দ্রুত দেশে বসবাস করছে না আর বিশেষ একটা অনুরোধ হচ্ছে এই যে আপনারা যদি আমাদের অনুষ্ঠান টিভিতে না দেখতে পান বা সময় না পান কি মিস করে ফেলেন নিজের মোবাইলে আমাদের এই অনুষ্ঠান চ্যানেল উইন বা অনুষ্ঠান ইসলাম ইন বাংলা দেখার জন্যে ইউটিউবে যে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওখানে আমার সমস্ত এপিসোড প্রতিদিন আপলোড করে দেওয়া হচ্ছে আপনারা নিজের সুযোগ সময় অনুযায়ী নিজের প্রশ্নের উত্তর ওখানে দেখতে বা শুনতে পারবেন তাই চ্যানেল ওইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম ওয়াহরুদ আমানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত